হাকিম ইবনু হিজাম রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকট আমি সওয়াল করলাম তিনি আমাকে দান করলেন আবার সওয়াল করলাম তিনি আমাকে দান করলেন অতপর তিনি আমাকে বললেন হে হাকিম এই ধন সম্পদ সবুজ শ্যামল মধুর যে ব্যক্তি দানশীলতার মনোভাব নিয়ে তা গ্রহণ করবে তাতে তার বরকত হবে আর যে ব্যক্তি কাতর অন্তরে তা গ্রহণ করবে তাতে তার বরকত হবে না সে ওই ব্যক্তির মতো যে খায় কিন্তু তৃপ্ত হয় না উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম হাকিম রদিল্লাহ তাল্লাহ্ন বলেন অতপর আমি বললাম হে আল্লাহ রসুল সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন আপনার পরে আমি দুনিয়া থেকে বিদায়ের আগে আর কারো কাছে কিছু চাইব না অতপর আবু বকর রাজিল্লাহ তাল্লাহ্ন কিছু দান করার জন্য হাকিমকে আহ্বান করেন কিন্তু হাকিম রাজিল্লাহ তাল্লাহ্ন তার নিকট হতে কিছু গ্রহণ করতে অস্বীকার করেন অতপর উমর রদিল্লাহ তাল্লাহ্ন হাকিম রদিল্লাহ তাল্লাহ্নকে কিছু দান করার জন্য ডেকে পাঠান কিন্তু তার কাছ থেকেও কিছু গ্রহণ করতে তিনি অস্বীকার করেন তখন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বলেন হে মুসলিম সমাজ আমি আল্লাহ প্রদত্ত গণিমতের মাল থেকে প্রাপ্য তার অংশ তার সামনে পেশ করেছি কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেছেন হাকিম রাজিল্লাহ তাল্লাহ্ন তার মৃত্যু পর্যন্ত নবী সাল্লাহ সাল্লামের পরে আর কারো নিকট কিছু চাননি